ধারাবাহিক আলোচনা আমাদের চলে আসতেছে আশা করি আপনারা ইতিমধ্যে এ দ্বারা উপকৃত হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন আসুন আজকে বাকি আমাদের যে দার্সে হাদিস তার সাথেও আপনারা থাকবেন আজকের প্রথম হাদিস জাইদ উবন মুরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা আল্লাহর নবী আলি সালাতামের জামানায় রাসুল সাল্লাহ সাল্লামের যুগে সালাতে দাঁড়িয়ে প্রথম যুগে আমরা একজন আরেকজনের সাথে প্রিয়জনে সালাতরত অবস্থায় কথা বলতাম হাত্তা নাজালাত এই আয়াতটি নাজিল হওয়া পর্যন্ত আমরা একে অপরের সঙ্গে সালাত আদায়রত অবস্থায় কথা বলতাম আলাপ আলোচনা করতাম প্রিয়জনের কথা একে অপরকে জিজ্ঞেস করতাম আল্লাহ রব্বুল্লা আলমিন আয়াত নাজিল করলেন সুরা বাকার দুইশো আটত্রিশ নম্বর আয়াত হা ফিজু আলাসালাওয়াত তোমরা সালাতের সমস্ত নামাজের সালাতের তোমরা হেফাজত করো ওয়াসালাতিল উস্তা এবং মধ্যের যে সালাত অর্থাৎ আসরের সালাতেরও তোমরা কি করো হেফাজত করো ওয়াকুমুলিল্লাহ কানিতিন এবং একাগ্রতার সাথে বিনয়ের সাথে মহান রব্বুল্লা আলমিনের জন্য সালাতে তোমরা দণ্ডায়মান হয়ে যাও দাঁড়িয়ে যাও এই আয়াত নাজিল হওয়ার পরে ফা উমের না বিশ্বকুত আমাদেরকে সালাতরত অবস্থায় চুপ থাকার জন্য নির্দেশ করা হলো অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সালাতরত অবস্থায় কথা বলতে নিষেধ করে দিলেন ওয়া নুহিন আনিল কালাম এবং কথাবার্তা বলতেও নিষেধ করা হলো একদিক থেকে চুপ করতে বলা হলো আবার নিষেধও করে দেওয়া হলো এহাদিসটি ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন তবে এখানের শব্দগুলি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে সালাদ ফরজ হওয়ার পরে প্রথম দিকে সালাতরত অবস্থায় নামাজরত অবস্থায় কথা বলা জায়েজ ছিল একে অপরের সঙ্গে কথা বলা বৈধ ছিল প্রয়োজনীয় কথা একে অপরের সঙ্গে বলতেন এই আয়টি নাজেল হয়ে যাওয়ার পরে নিষিদ্ধ হয়ে গেল অতএব নামাজরত অবস্থায় কোনো প্রকার কথা বলা চলবে না কথা যদি কেউ বলে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে তবে এক্ষেত্রে যদি কেউ ভুল করে কথা বলে ফেলে অনিচ্ছাকৃত কেউ এসে সালাত আদায় করতেছিল একজন হয়তো পিছন দিক থেকে সালাম বললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আরও বেচারা নামাজে আছে কথা না বুঝতে পেরে ভুলে গেছে ভুল করে ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলাই বলে দিলেন অথবা কেউ হয়তো অন্য যে কোনোভাবে কেউ যদি ভুল করে অনিচ্ছাকৃত করে ফেলে রব্বানা আলা তো আখিদনা ইন্না সিনা আউ আখতানা ভুল করে ফেললে আর ভুলে করলে মহানব্বুল আলমিন পাকড়াও করবেন না গ্রেফতার করবেন না সেজন্য তার সালাত বাতিল হবে না এরপরের হাদিস ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التسبيح للرجال والتصفيق للنساء متفق عليه زاد মুসলিম في الصلاه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলছে রিজাল যদি সালাতে ইমাম সাহেব কোনো প্রকার ভুল করে বসেন আর সেই ক্ষেত্রে যদি তাকে সাবধান করে দেওয়ার জন্যে অথবা তম্বিহ করার জন্যে তাকে জানিয়ে দেওয়ার জন্যে যে ভুল হয়ে যাচ্ছে সালাতে তাহলে বলবে পুরুষরা যদি হয় বলবে সুবহান আল্লাহ তাহলে ইমাম সাহেব বুঝবেন যে কিছু একটা ভুল হয়েছে আমার সুবহান আল্লাহ মানে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র অর্থাৎ এই যে ইমাম আপনি ভুল করতেছেন ভুল ত্রুটি মানুষের হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ভুল থেকে ত্রুটি থেকে গলত থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত তাই সুবহান আল্লাহ এ একটা আরেকটা হলো যে আল্লাহর নবী আলি সালাতাম কোনো আশ্চর্যজনক কিছু খবর আসলে সুবহান আল্লাহ বলতেন তাহলে এখানে আশ্চর্য ইমাম তুমি ভুল করতেছো সালাতে দাঁড়িয়ে আরেকদিকে আল্লাহ এই সমস্ত ভুল থেকে পবিত্র তাই পুরুষ মানুষ বলবে সুবহান আল্লাহ এটাই হলো সুন্নত সম্মত বাকি আল্লাহ আকবার বা অন্য কিছু বললে সেটা সুন্নত সম্মত হবে না নিসা আর এই ভুলটা যদি নারীদের মাঝে হয় নারীরা যদি একে অপর ইমামতি করে একসঙ্গে সালাত আদা করে অথবা পুরুষরাই যদি ইমাম যদি পুরুষ হন আর নারীরা যদি তার পিছনে সালাত আদায় করে আর এই ভুলটা কোনো নারী বুঝতে পারে তাহলে কি করবে তারা সুবহান আল্লাহ শব্দ না বলে দুই আঙুল দিয়ে তালি দিয়ে তাকে সাবধান করে দিবেন তাহলে ইমাম যদি ভুল করেন তাহলে মুক্তাদি সুবহান আল্লাহ বলবেন নারী যদি হয় তাহলে হাতের মধ্যে হাতের তালি দিবেন এইটুক কাজ যেহেতু সালাতের জন্যে জায়জ আমরা এরপরে যেটা বলবো যে কোন কোন কাজগুলি কারণ সালাতের মধ্যে কিছু কাজ আছে নড়াচড়া আছে যেটা ওয়াজিব কিছু আছে মুস্তাহাব উত্তম কিছু আছে জায়েজ কিছু আছে হারাম কিছু আছে মাকরু ইমাম মুসলিমের বর্ণায় একটু বেশি আছে ফিস সালা সালাতের মাঝে অর্থাৎ নামাজে এই কাজটুক করা পুরুষদের জন্য সুহান আল্লাহ বলে ইমামকে সতর্ক করে দেওয়া আর মহিলাদের জন্য তালিদ বাজিয়ে সতর্ক করে দেওয়া জায়জ রয়েছে মোতারিফিন আবদুল্লাহ ইবনে সিখিরান আবি قال رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي وفي صدره عزيز كعزيز المرجل من البكاء أخرجه الخمسة إلا ابن ماجه وصحه ابن حبان এই হাদিসটিতে মোতারিফ ইবনে আবদুল্লাহ ইবনে সিখির তিনি তার বাবা আবদুল্লাহ বিন সিখির তিনি বর্ণনা করে বলেন যে আমি রাসুল্লাহ সাল্লামকে দেখেছি সালাতরত অবস্থায় তার সিনা থেকে তার বুক থেকে যেমন একটা পাতিলকে আগুনের উপরে পানি দিয়ে চড়িয়ে দিলে টকবক টকবক করে যেমন পানিটা ফুটে ঠিক রাসুসাল্লামের ভিতর থেকে বুক থেকে সিনা থেকে যেন এই ধরনের কান্নার মিনাল বোকা কান্নার শব্দ বের হত হান আল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করে এইভাবে তিনি সালাতরত অবস্থায় কাঁদতেন কান্দার কারণে তার বুক থেকে একটা শব্দ বের হতো যেমন একটা পাতিল পানি দিয়ে যদি আগুনের উপর চড়িয়ে দেওয়া হয় টকবাক টকবাক করে একটা সাউন্ড আওয়াজ হয় ওইভাবে আওয়াজ হতো রাসুল সাল্লামের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুশাহাদার সঙ্গে সালাত আদা করতেন তাই তো তিনি বলেছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞাত বেশি অভিহিত তাই তো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি তাই তিনি সালাতরত অবস্থায় এমন একাগ্রতার সঙ্গে সালাত আদায় করতেন যে তার বুক থেকে সিনা থেকে এই ধরনের ভয়ের কান্নার শব্দ বের হতো তার এই ধরনের শব্দ হওয়া ভয় করা কাঁদা সালাতের মধ্যে জায়জ রয়েছে তবে এই না যে মানুষ দেখানি কান্না এটা কিন্তু মোটেই ঠিক নয় এজন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে সালাতের যেরকম বাহ্যিক দিক রয়েছে তার আত্মিক দিকটারও গুরুত্ব দেওয়া এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ নাসির তিরমিজি ইমা আহমদুল হাম্বাল ওসাহবনু হেব্বান ইবনু হেব্বান হাদিসটিকে সহিবজি বলেছেন ছোট্ট একটি বেরেকের পরে আবারও আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রসুল্লাহ সাল্লাম কিভাবে সালাতে কাঁদতেন আর সেই কান্নার আওয়াজ একটা পাতিলের মধ্যে পানি ফুটালে যে আওয়াজ সেই ধরনের আওয়াজ হতো মানুষ দেখানো কাদা নিঃসন্দেহটি জায়জ নেই তবে আল্লাহর ভয়ে চোখের পানি যদি পড়ে কান্নার শব্দ আসে তাহলে বিশেষ করে নফল সালাতে রাত্রির কেয়ামুল লাইলে তাহাজুদের সালাতে এটা উত্তম কিন্তু ফরজ সালাতে মানুষের সামনে কাঁদলে হয়তো এটা রিয়া এবং সুমার মধ্যে এসে যেতে পারে লোক দেখানো এবং লোক শোনানো হতে পারে সেজন্যে তা থেকে বিরত থাকা উত্তম তবে অনিচ্ছাকৃত যদি চলে আসে তাহলে সেটা ভিন্ন ব্যাপার এরপরে জাহাদিসটি ওয়ানিবিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قلت لبلال كيف رأيت النبي صلى الله عليه وسلم يرد عليهم حين يسلمون عليه وهو يصلي قال يقول هكذا وبسط كفاه أخرجه أبو داود الترمذي وصححه আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বিলাল রাজিয়াল্লাহ তালা আনহু যিনি মোয়াজ্জেন রাসুল ইল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লামের মোয়াজ্জেন ছিলেন বললাম বিলাল তোমরা বা আপনি কিভাবে নাবি সাল্লামকে দেখেছেন যখন আপনারা সালাম দিতেন তি- তাঁর নামাজরত অবস্থায় অর্থাৎ রাসুলসাল্লাম যখন সালাত আদায় করতেন আর আপনাদের কেউ যখন তাকে সালাম দিতেন তখন আল্লাহ নবী আলাইসালাম কি করেছেন কি দেখেছেন কিভাবে উত্তর দিতেন দেখেছেন বেলাল রাজিল্লা তালানু বললেন কালায়াকুল হা কাদা তিনি তার হাত কি করতেন এইভাবে প্রসারিত করে তিনি উত্তর দিতেন অর্থাৎ কেউ যদি সালাত আদায় করে নামাজরত অবস্থায় থাকে আর কেউ বাইরে থেকে বা ভিতরে সালাম দিয়ে দেয় মসজিদ আপনি একাই আছেন আর কেউ উত্তর দেওয়ার মতো নেই বা ঘরে আছেন বা এমন এক জায়গায় আছেন আপনাকে কেউ সালাম দিল আপনি নামাজ আদায় করতেছেন তাহলে কি করবেন আপনাকে সালামের উত্তর দিতে হবে তবে মুখ দিয়ে নাই মুখ দিয়ে বলবেন না আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু কি করবেন হাতটি যদি বুকে বাঁধা থাকে এভাবে উঠাই দেবেন রুকুতে থাকেন তো এভাবে হাতটা উঠাই দেবেন শেষ যায় থাকেন তো হাতটা এভাবে একটু উঠাই দেবেন উত্তর হয়ে গেল তাহলে এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে সালাতরত অবস্থায় সালামের উত্তর দেওয়া যাবে এটা কোনো নিষিদ্ধতা নেই বরং আল্লাহ নবী আলাইসালাম কাজায় হাজাত পেশাব করতেছিলেন এই সময় একজন সালাম দিয়ে চলে গেলেন আল্লাহ নবী আলাইসালাম তার হাজাত পূর্ণ করার পরে তিনি বললেন পানি দাও আমাকে পানি নিয়ে উজু করে এরপরে তিনি সালামের উত্তর দিলেন বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এবং বললেন যে আমি উজু ছাড়া আল্লাহর নাম নেওয়া পছন্দ করি না কেউ যদি করতে পারে ভালো কিন্তু আমাদের জন্য শর্ত নয় যে উজু রত অবস্থায় উজু করে তারপরে সালাম দিতে হবে এমনটা কিন্তু আমাদের প্রতি আমাদের জন্য জরুরি নয় হাদিসটি আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহিও বলেছেন এরপরের হাদিস ওয়ানাবি কাতাত রাজি আল্লাহ আনহু কাল কানা রাসুল্লাহ ইসাল্লি ওহু হামিলুন ওমামা বিনতা জাইনাবা ফাইদা সাজাদা ওয়াদা আহা ওয়াইদা কাম হামালাহা মুত্তাফাকুন আলাই ওয়ালি মুসলিম ওহয়াউমুন্নাসাফিল মসজিদ চমৎকার একটি হাদিস আবু কাতাদা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম নামাজরত অবস্থায় সালাতরত অবস্থায় তার মেয়ের মেয়ে ওমামা বিনতে জাইনাব আল্লাহ রাসুল সাল্লামের সবচেয়ে বড় মেয়ে জাইনাব জাইনাবের মেয়ে উমামা এই উমামা রাজি আল্লাহ তালা আনহাকে মসজিদে তিনি ইমামতি করা অবস্থায় কোলে করে নিয়ে সালাত আদায় করতেছিলেন ফাইদা সাজাদা ওয়াদা আহা যখন সেজদা করতেছিলেন তখন মেয়ে উমামাকে রাখিয়ে দিচ্ছিলেন ওয়াইদা কাম হামালাহা এরপরে যখন আবার তিনি দাঁড়াচ্ছিলেন সালাতের জন্য তখন আবার তাকে কোলে নিয়ে নিচ্ছিলেন বুকে নিয়ে নিচ্ছিলেন মোত্তাফাকুন আলাই হাদিসটি বুখারি মুসলিম থেকে বর্ণিত আর মুসলিমের বর্ণায় যেটা আগেই বলেছি যে মসজিদ ইমামতিরত অবস্থায় তিনি মসজিদে মানুষকে নামাজ পড়াচ্ছিলেন ইমাম অবস্থায় একা কিনা তাহলে বোঝা গেল এক নম্বরে নামাজটা ফরজ নামাজ ছিল দুই নম্বরে ইমাম ছিলেন তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে কোনো বাচ্চা যদি কাঁদে মা সালাদ আদায় করছেন অথবা বাবা মসজিদে যাচ্ছেন বা নানা বা দাদা বা ভাই বাচ্চাটা তার সঙ্গে যেতে চায় কাঁদতেছে কেউ কেউ বলেছেন যে ওমামা বিনতে জাইনাব রাসুল্লাহ সাল্লামের মেয়ে জাইনাব যখন মারা যান আর এই উমামা ছোট বাচ্চা মার জন্য কাঁদাকাটি করত তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার নাতনিকে তিনি এভাবে জড়িয়ে ধরে সালাতরত অবস্থায় সালাত আদায় করেছেন এ দ্বারা প্রমাণিত হলো যে প্রথমত এরকম ছোট বাচ্চা যদি এমন অবস্থা দাঁড়ায় যে আপনি সালাত আদায় করবেন বাচ্চা কাঁদতেছে তাহলে তাকে কোলে নিয়ে সালাত আদা করা যাবে শেষদার সময় তাকে রেখে দিয়ে আবার যখন দাঁড়াবেন তখন তখন আবার করে নেবেন তিনি ইমাম হন আর তিনি মুক্তাদি হন তিনি মসজিদে হন আর বাড়িতে হন ফরজে যদি জায়েজ হয় তাহলে শূন্যতে নফলে তো নিঃসন্দেহে জায়েজ হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি কত ছোট বাচ্চাদেরকে আদর করতেন ভালোবাসতেন যে বাচ্চাটা নানার সঙ্গে যাওয়ার জন্য কাঁদতেছিল নিঃসন্দেহে হয়তো হয়তো তার মা মারা গিয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আজ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের প্রতি দয়া মায়া ব্যাপারটা অনেকটা যেন কম দেখা যায় এজন্যে নানা হন আর দাদা হন দাদি দাদা আর মা মেয়ে বাচ্চা হলে বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে আদর করা স্নেহ করা মায়া করা মহাব্বত করা যত বাচ্চাদেরকে আদর দিয়ে মহব্বত দিয়ে ভালোবেসে এদেরকে সুন্দরভাবে তাদের জীবন গড়া যায় কারণ ছোট বাচ্চাকে আদর যত্ন থেকে বঞ্চিত করা নিঃসন্দেহে এটা অন্যায় হবে তাই তো আল্লাহ নবী আলি সালাতাম যখন হাসান বা হোসেনকে চুমা দিলেন তখন আকরাবের হাবেজ বলে ইয়া রাসুল আল্লাহ আমার কাছে বাচ্চা আছে আমি তো কাউকে চুমা দিই না আল্লাহ নবী আলি সাল্লাম রাগ হয়ে গেলেন এরপরে যে হাদিসটি ওয়ান আবি হুরাই রাজি আল্লাহ তালা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الأسودين في الصلاة الحية والأقرب أخرجه الأروى صاحب بن حبان আবহর রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন নামাজে তোমরা দুইটি কালো জিনিসকে হত্যা করো একটা হলো হাইয়া সাপ কালো হোক অথবা নরঙ্গের হোক ওয়াল আকরা এবং বিচ্ছু সালাত আদায় করতেছেন এমন অবস্থায় দেখতেছেন সাপ আপনাকে হয়তো কাটতে আসতেছে বা ফোনা উঠিয়েছে বা সামনে দিয়ে যাচ্ছে বা দেখছেন বিচ্ছু আগিয়ে আসতেছে আপনাদেরকে তাহলে সালাতরত অবস্থায় তাকে মেরে ফেলেন তাকে হত্যা করেন তাকে আল্লাহ নবী হত্যা করার জন্য বলছেন তাহলে এটা সলাতরত অবস্থায় এই কাজটা জাহেজ এই হাদিসটি চারজনে বর্ণনা করেছে অর্থাৎ সুনানে আর আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা ওসাহাবনু হেব্বান এবং ইবনে হেব্বান হাদিসটিকে সহি বলেছেন এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে যে সালাতরত অবস্থায় যে আমরা নড়াচড়া করব কটটুক নড়তে পারবো এখানে একটা আমাদের মনে রাখতে হবে বেশি নড়াচড়া করা জায়জ নেই তবে প্রয়োজনে সালাতের প্রয়োজনে বিশেষ করে নড়াচড়া করা জায়জ রয়েছে সালাতরত অবস্থায় যে নড়াচড়া করাগুলির কথা আছে এগুলিকে পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে এক নম্বরে যেটা ওয়াজিব অর্থাৎ যেই নড়াচড়া করাটা ওয়াজিব করতে হবে এটা না করলে আপনার সালাতই হবে না দুই নম্বরে হলো যেটা হারাম যেই নড়াচড়া করা আপনার চলবে না তিন নম্বর হলো মুস্তাহাব মানে ভালো উত্তম নড়াটা উত্তম আর একটা হলো কি মাকরুহ অর্থাৎ যেটা করা কি ঘৃণিত আর একটা হলো কি মুবাহ মানে জায়েজ তাহলে আমরা এই বিষয়গুলি জেনে নিই যে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ আর কোনটা বৈধ প্রথমত আমরা বলছিলাম যে সালাতে কিছু অবস্থা আছে যে অবস্থায় নড়াচড়া করা ওয়াজিব করতে হবে আপনাকে কারণ এর ওপরে আপনার সালাত সই হওয়া সঠিক হওয়া নির্ভর করে যেমন মনে করেন একজন মানুষ সালাদ শুরু করে দিয়েছে কেবলা অন্যদিকে কেবলা হলো সামনে এই দিকে হয়তো মনে করেন পশ্চিমে ভুল করে সে পূর্বে বা দক্ষিণে বা উত্তরে মুখ করে সালাদ আদা করা শুরু করে দিয়েছে তাহলে এই অবস্থায় কোন একজন ব্যক্তি ওইখান দিয়ে যাচ্ছিল বললো আরে তুমি কি করছো এইদিকে তো কেবলা না কেবলা ডানে বা বামে তখন ওই বেচারা কি করবে ওইভাবেই সালাত আদা করবে না সালাত হবে না বরং তখন তাকে ফিরে গিয়ে ঘুরে গিয়ে নড়ে গিয়ে কি করতে হবে তাকে কেবলামুখী হয়ে যেতে হবে সালাত ভাঙার প্রয়োজন নেই সালাদ ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই ওই অবস্থাতেই কেবলামুখী হয়ে যাবে কারণ কেবলা সালাদ সহি হওয়ার জন্যে বিশুদ্ধ হওয়ার জন্যে শর্ত তাই শর্ত যদি আপনার না হয় তাহলে সালাত আদায়ই হবে না তাহলে এক্ষেত্রে বলবো আমরা যে আপনার এই যে আপনি নড়লেন সেটা আপনার জন্য ওয়াজিব কুবাবাসী তারা সালাত আদায় করতেছিলেন এদিকে কেবলা পরিবর্তন হয়ে গেল বাইতুল মাকজেস থেকে কেবলা মক্কা হয়ে গেল কাবা মোয়াজ্জামা হয়ে গেল তাদের কাছে যখন খবর দেওয়া হলো যে আল্লাহর নবী আলিসাল্লাতামের কাছ থেকে আমি দেখে আসলাম কেবলা পরিবর্তন হয়ে গেছে উত্তর দিক থেকে এখন দক্ষিণ দিকে কারণ বাইতুল মাকদেশ মদিনা মোনাওয়ারা থেকে উত্তরে আর কাবা হলো দক্ষিণে তো পুরো উত্তরমুখী হয়ে সালাত আদা করতেছিলেন এই মুহূর্তে যখন তারা জানতে পারলেন যে কেবলা পরিবর্তন হয়েছে তখন ইমাম মুক্তাদি সবাই ঘুরে গিয়ে কাবার দিকে দক্ষিণ দিকে মুখ করে নিলেন তাহলে মনে রাখতে হবে যে এই যে নড়াটা এই যে এটা আপনার জন্য কি জরুরি অথবা এমন যদি হয় যে একজনের কাপড়ে হয়তো কি রয়েছে নাজাসাত রয়েছে অপবিত্র এখন যদি এমন হয় যে জুতার মধ্যে বা মোজার মধ্যে বা টুপির মধ্যে বা শরীরের পোশাকে অপবিত্র বস্তু আছে যেটাকে আমি যদি ফেলাই দিই আমি নর্মরত অবস্থায় গুত্রাটা ফেলাই দিলাম বা মোজাটা খুলে রেখে দিলাম বা জুতা খুলে দিলাম তাহলে তো আমার সালাত হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমাকে সেটা খোলার জন্যে বা ফেলে দেওয়ার জন্যে অবশ্যই নড়াচড়া করতে হবে আর এই নড়াচড়াটা ওয়াজিব কারণ এটা না হলে আপনার সালাতেই সহি হবে না ঠিক এভাবে যদি এমন হয় যে আপনার কাপড়ে বা এমন জায়গায় অপবিত্র জিনিস আছে যেটা যদি আপনি এখন খুলে রেখে দেন তো আপনার নামাজই হবে না মনে করেন লুঙ্গির মধ্যে বা পাজামা প্যান্ট ওটা খুলে দিলে তো আওরাত প্রকাশ হয়ে যাবে তাহলে তো সালাদ হবে না তাই অবস্থায় আপনাকে সালাদ ভেঙে দিয়ে বাইর হয়ে গিয়ে সেটাকে পরিবর্তন করে এসে সালাত আদা করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম সালাতরত অবস্থায় কিছু নড়াচড়া আছে যেটা ওয়াজিব এটা করতে হবে না করলে আপনার সালাত হবে না আবার কিছু আছে নড়াচড়া যেটা হারাম যেমন মনে করেন কেউ সালাতের মধ্যে মনে করে অট্ট হাসি শুরু করলো হা হা হা করে যদি হাসে তাহলে এই যে হাসার কারণে নড়াচড়া হবে শরীর নড়বে তাহলে এতে করে তার সালাদ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এইভাবে যেটি নামাজের বাইরের কাজ এবং নামাজের সঙ্গে সালাতের সঙ্গে সম্পৃক্ত না কেউ যদি সালাতরত অবস্থায় এই ধরনের কাজ করে তাহলে তার সালাদটা বাতিল হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে তাকে আবারও নতুন করে সালাত আদা করতে হবে সম্মানিত শ্রোতা দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মতো পর্ব এখানে শেষ করছি আবার আমাদের সঙ্গে থাকবেন এ আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে শেষ করছি ওসল্লাহ আলা নবীনা ও আলা আলহি সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত